আমি অধুম্ভবের মেলায় হারাই আছি কড়ি আমারে পার করো হে মাঝি আমারে পার করো হে মাঝি নদী আমারে পার করো হে মাঝি আর কত বসিব আমি বেলা গেল গড়ি আর কত বসিব আমি বেলা গেল গড়ি এত কাঁদলাম তো কি এত কাঁদলাম তবুও কি সধল না করি আমারে পার করো হে মাঝি আমারে পার করো হে মাঝি নদী আমারে পার করো হে মাঝি জানতাম যদি পার ঘাটে এত কড়া করি জানতাম যদি পার ঘাটে এত করি তাহলে কি হারায় থামকও তাহলে কি হারায় থামকও এমন সাদের কড়ি আমারে পার করো হে মাঝি আমারে পার করো হে মাঝি নদী আমারে পার করো হে মাঝি কত আশিক উঠল নাই গে প্রেমের সারি কত বাসি কুটল নাই গে প্রেমের সারি দয়া করা আমায় তোলো দয়া করা আমায় তোলো তোমার পায়ে পড়ি আমারে পার করো হে মাঝি আমারে পার করো হে মাঝি এ নদী আমারে পার করো হে মাঝি আমি অধম ভবের মেলায় হারাই আছি কড়ি আমারে পার করো হে মাঝি আমারে পার করো হে মাঝি নদী আমারে পার করো হে মাঝি আমারে পার করো হে মাঝি নদী আমারে পার করো হে মাঝি আমারে পার করো হে মাঝি নদী আমারে পার করো হে মাঝি